যখন সাহাবাদের জুলুম নির্যাতন অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছিল এমন অবস্থা যে প্রায় সাহাবাদের নিশ্চিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা কঠিন পরিস্থিতি চলতেছিল তখন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম সাহাবাদেরকে অনুমতি দেন যে ইয়েতে আবিসিনিয়াতে হিজরত করার জন্য কারণ আবিসিনিয়া তখন ছিল নাজ্জাসি ওনার ব্যাপারে এ ছিল যে মানে উনি ন্যায়পরায়ণ আদল এবং ভালো অনেকগুলো বৈশিষ্ট্য ছিল ওই ওনার নেতৃত্বে যে মানে ওইখানে শাসন ব্যবস্থা ওইখানে কারো প্রতি জুলুম করা হতো না এরকম কিছু কিছু গুণাবলী ছিল যার কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে অনুমতি দেন সাহাবাদের একটা দল সেখানে হিজরত করে হিজরত করতে রওনা দেন তো পথে মধ্যে কোরাইশরা জানতে পারে গোপনে যখন রওনা দিয়ে দেয় কিন্তু পথে মধ্যে ওনারা কোরাইশরা জানতে পারে পিছনে পিছনে ধাওয়া করে কিন্তু এর আগেই লোহিত সাগরের যে সুরাইবা বন্দর এটাতে ওনারা ওই যে সাহাবারা রওনা দেন ওনারা পৌঁছে যান এবং ওনারা দুইটা নৌকাও পেয়ে যান বাণিজ্যিক নৌকা ওইটাতে করে ওনারা চলে যান ওরা সাগর পার পর্যন্ত যে দেখে যে ওনারা চলে গেছে তো ওরা ব্যর্থ হয়ে ফিরে আসে তো ওরা অনেক রাগান্বিত হয় বা নিজেদের আফসোস আর যে চলে গেছে ওরা ধরতে পারে নাই ইয়ে করতে পারে নাই তো এই দলের মধ্যে উসমান হু ছিলেন রোকাইয়ার রাজা ছিলেন আল্লাহ রাসুলের মেয়ে এবং অন্য কিছু সাহাবারা ছিলেন এরই মধ্যে একবার একটা ঘটনা ঘটে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম একবার মক্কার পাশে প্রায় সব নেতৃস্থানীয় লোকেরা বসেছিল কাবাঘরের পাশে তো এই অবস্থায় হঠাৎ করে আল্লাহ রাসুল হাজির হন এখানে এমন সময় <clears throat> যেহেতু অনেকগুলা কোরাইশ লিডার একত্রে এবং একটা সুযোগ আছে আল্লাহ রাসুল কি করলেন মানে দাওয়াতের একটা সুযোগ পেলেন তিনি কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন তো আল্লাহ রসুল যখন তেলাওয়াত করা শুরু করেন ওরা কোরআনের ভাষার মাধুর্যে লালিত্যে এবং তিলাওয়াতের রিসেপশনে মানে অত্যন্ত কি হয়ে যায় মানে বিমোহিত হয়ে যায় এটার ব্যাপারে এর আগে তারা এসেছিল যে কোরআনেই আসছে যে তোমরা এই কোরআন শ্রবণ করো না যখন তা তেলাওয়াত করা হয় তখন সরগোল করো যাতে তোমরা জয়ী হতে পারো সুরা সুয়ারাতে আসছে এটা তো তারা এটাই করতো যে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনতো না তারা এটার ব্যাপারে সরগোল করতো কিন্তু ওই পরিস্থিতিতে যখন হঠাৎ করে তিনি উপস্থিত হয়ে রিসাইট করা শুরু করেন তখন আর এই কথা মাথায় আসে নাই এত সুন্দর এত মানে অভিভূত হয়ে যায় তারা আর বিরোধিতার কথা মাথায় আসে নাই তো তিনি কি করেন মানে রিসাইড করতে করতে সিজদার আয়াত আসে সিজদার আয়াত আসলে আল্লাহ রাসুল সিজদায় যান ঐক্যরাষ্ট্র সিজদায় যায় সাথে সাথে যখন মাথা উঠায় এখন পরে ওদের হুশ ফিরে আসে আর কি এখন ওরা কি করবে এমন তো হতবাক হয়ে যায় তো এটাকে ঢাকার জন্য ওরা বলে যে আমাদের দেবীদের প্রশংসা করা হয়েছে আমাদের এইসব দেবী আমাদের মূর্তিগুলার প্রশংসা করা হয়েছে এই জন্য আমরা মানে সিদ্ধা করছি মিথ্যা ইয়ে করে আর কি এই সংবাদটা আবিসিনিয়ায় একটু অন্যভাবে পৌঁছে অন্যভাবে পৌঁছে কি যে মক্কার কুরাশ লিডাররা ইমান গ্রহণ করছে মানে ইমান আনছে তো এখন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে মক্কার পরিস্থিতি চেঞ্জ মক্কা কোরাইশের লিডাররা ইমান গ্রহণ করছে তো ওনারা মানে ফিরে আসেন আর কি এই সংবাদ শুনতে পেয়ে যখন ফিরে আসেন মক্কার একদম কাছাকাছি পৌঁছে বেশ কিছু দূরে থাকলে প্রকৃত সংবাদ ওনারা জানতে পারেন যে আসলে জিনিসটা এরকম নয় এরকম ওরা সেজা দিয়েছিল কিন্তু তারা অস্বীকার করেছে পরে একদল ওনারা আবার ফেরত যান আবিসিনিয়াতে আর কিছু ওসমান রাজিয়ালহম সহ আরও কিছু সাহাবারা মদিনা মক্কাতে ফিরে আসেন তো অতপর ওনারা যখন ফিরে আসেন এখন ওদের এই কুরাইশদের নির্যাতন নিষ্পেষণের মাত্রা আরও বেড়ে যায় তাদের প্রতি আরও অনেক জুলুম নিষ্কাশন বাড়তে থাকে এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরামর্শে আবারও তারা দ্বিতীয়বার মানে একটা কাফেলা রওনা দেয় দ্বিতীয় গ্রুপ আবিসিনাতে হিজরত করার জন্য তো এখন এত ইজি ছিল না আগে যেরকম গোপনভাবে চলে যেতে পেরেছিল এখন তো তারা সতর্ক যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তারপরেও আল্লাহর ইচ্ছায় এই কুরাইশদেরকে ফাঁকি দিয়ে চোখ ফাঁকি দিয়ে আবিসিনিয়া হিজরত করেন যখন আবিসিনে হিজরত করে পৌঁছেন কোরাইশরা তাদের দুজনকে দুজন আবদুল্লা ইবনুল রবিয়া এবং আমর ইবনুল আস তারা তখনও ইসলাম গ্রহণ করেন নাই ওনারা অনেক বুদ্ধিমান ছিলেন বিভিন্ন বাদশাদের কাছে দূত হিসাবে ওনার ওনারা যে যাইতেন অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন তো ওনাদেরকে বিভিন্ন উপডোকন হাদিয়া সহকারে এগুলো সহকারে পাঠানো হয় যারা তারা বিভিন্নভাবে অভিযোগ করে যে কি যে হে বাদশাহ আপনার দেশে আমাদের কিছু নির্বোধ যুবক পালাই এসেছে তারা স্বজাতির ধর্ম বিশ্বাস পরিত্যাগ করেছে কিন্তু আপনার ধর্ম তারা বিশ্বাস করে না কিভাবে ইয়ে করতেছে ওনাকে খাপে তুলতেছে যে তারা এক নব আবিষ্কৃত ধর্ম বিশ্বাস গ্রহণ করেছে এই ধর্ম সম্পর্কে আমরাও কিছু জানি না আপনিও কিছু জানেন না ওদের পিতামাতা এবং আত্মীয় স্বজন আমাদেরকে পাঠিয়েছে তাদেরকে যাতে আমরা ফেরত নিয়ে যাই তারা চান যে আপনারা তাদের নির্বোধ লোকদের আমাদের কাছে তো বাদশাহ ভালো লোক ছিলেন তিনি ভাবলেন যে বিষয়টা এরকম ভাবে কিছুটা জাস্টিফাই করা যাক কি ব্যাপার কি আলোচনা মানে গভীরে প্রবেশ করা যাক তো তিনি তাদেরকে কল করেন সাহাবারা অনেক পরামর্শ করে সিদ্ধান্ত নেন যা বলবেন সত্যই বলবেন যেটাই যাই হোক তখন জাফর ইবনে আবু তাহলে রাজ্জালানহু ওনাকে প্রেরণ করা হয় মানে মুখপাত্র হিসাবে আর কি ওনারাও যান কিন্তু জাফর ইবিন আবু তালেব মুখপাত্র হিসাবে কথা বলবেন এরকমভাবে তিনি অত্যন্ত সুন্দরভাবে ইসলামের বিষয় তুলে ধরেন এবং মক্কার এসব জাহিলিয়াতের থেকে আল্লাহ রাসুল কীভাবে মানে সত্যের দিকে আহ্বান করেন এক আল্লাহর ইবাদতের দিকে সন্তানদেরকে হত্যা করা নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন এগুলা থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ মানে দিনের পথে এই বিষয়গুলো তিনি অনেক সুন্দরভাবে তাদের কাছে তুলে ধরেন বাচ্চার কাছে তুলে ধরেন তো বাচ্চা অনেক কি হয় অভিভূত হয় অনেক আশ্চর্যজনিত হয় তো নাজাসি বলে যে কি করো আমাকে তোমাদের রসুলের আনিত গ্রন্থ থেকে একটু পড়ে শোনাও তো এই কথা বলার পরে জাফর রাজু সুরা মারিয়ামের প্রথম অংশের কয়েকটি আয়াত তেলাওয়াত করেন ঈসা আলাহ ইসলাম এবং মারিয়াম ওনাদের ব্যাপারে আলোচনা রয়েছে উনি ওই আয়াতগুলো চোজ করেন ওইগুলো থেকে তেলাওয়াত করেন যখন উনি তেলাওয়াত করতে থাকেন তখন নাজ্জাসীর মন পরিবর্তন হয় তিনি অবিরামভাবে কাঁদতে থাকতেন তার দাড়ি অশ্রুতে ভিজে গেল তার ধর্মীয় উপদেষ্টা যারা আছে তারাও এত বেশি কাঁদলেন যে তাদের সামনে মেলে রাখা ধর্মীয় গ্রন্থের অশ্রু গড়িয়ে পড়ল নাজ্জাসী বললেন এই বাণী এবং মুসা আলাহ ইসলামের আনিত বাণী একই একই উৎস থেকে উচ্চারিত তখন নাজ্জাসী আমর ইবনুল আস এবং আবদুল ইবনুল রবিয়াকে বলে তোমরা চলে যাও তোমাদের হাতে আমি তাদেরকে তুলে দিতে পারবো না এদের বিরুদ্ধে কোনো কারসাজিও আমি সহ্য করব না আল্লাহ সুবাহ তালা দেখেন কঠিনের সাথে ইন্না মাল অশ্রী ইউসরা এটা আল্লাহর দিনের নীতি নিশ্চয়ই কঠিনের সাথে রয়েছে সহজ এটাই নীতি দেখবেন যে আমাদের প্রতি অনেক অনেক সময় অনেক কঠিন অবস্থা আছে এমন অবস্থা মনে হয় যেন দুনিয়া সংকীর্ণ কই যাব কোথায় থাকব কি করব অথবা এরকম পরীক্ষা আমাদের জীবনে আসে যার যার ইমানের লেভেল অনুযায়ী কিন্তু একটু সবর করেন এবং টিকে থাকেন বিপদে প্রথম আঘাতে সবর দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আবার ইউসর করে দিয়েছেন সহজ করে দিয়েছেন ইন্নামা আল অশ্রী ইউসরা বলছেন যে দুইটা সহজের মধ্যখানে কঠিন মানে প্রথমে সহজ আবার কঠিন অবস্থা আবার টিকে সহজ সো এটাই নীতি আল্লাহ যে আল্লাহ রাসুলের সাহাবারা এত কঠিন অবস্থায় আল্লাহ সুবাহ আবার একটা বাচ্চার মন নরম করে দিয়েছে তাদের জন্য সহজ অবস্থা এটা আমাদের জন্য প্রযোজ্য যখন বলেন যে কারসাজি সহ্য করব না তো ওরা বাচ্চার দরবার থেকে বের হয়ে আসে আয়সা আবার চক্রান্ত করে যে এমন আগামী দিন এমন অভিযোগ করব ওদের সব চালাকি ছুটে যাবে তো আব্দুল ইবনু রবিয়া বলে যে আব্দুল আমর ইবনুল আজকে যে দরকার কি মানে তারা তো যদিও আমাদের ধর্মবিশ্বাস ত্যাগ করছে কিন্তু তারা তো আমাদের গোত্রগোষ্ঠীর লোক তাদেরকে তাদের মতো থাকতে তো আমর ইবনুল আজ বললেন না আমি ইয়ে করব অভিযোগ করব পরের দিন বাদশাহ দরবারে এসে এমন কথা বলল কিভাবে হে বাদশাহ ওরা ইসা ইবনি মরিয়াম আল ইসলাম সম্পর্কে এক অদ্ভুত কথা বলে এই কথা শুনে নাজ্জাসী পুনরায় মুসলমানদের ডেকে পাঠালেন তিনি ঈসা আল ইসলাম সম্পর্কে মুসলমানদের মতামত জানতে চাইলেন মুসলমানরা আবার ভয় পেয়ে গেলেন তবু তারা ভাবলেন আল্লাহর উপর ভরসা যা খবর হবে সেটা সত্য এটাই বলবেন এখানে আমাদের দেখা রয়েছে দেখেন একটা বাদশার দরবারে এবং ওনারা ওইখান থেকে গোত্র গোষ্ঠীর থেকে বিতাড়িত হয়ে নিজেদের জানমাল নিয়ে এখানে হিজরত করে এসেছেন পরিস্থিতি কি এখন যদি বাদশাহ নাকশ হয়ে যায় এবং ইয়ে হয়ে যায় এদেরকে ওনাদেরকে পাঠাই দেয় কই যাবে ওনারা না পারবে মক্কা ফিরে দিতে না এখানে থাকতে পারতেছে বাট এই পরিস্থিতিতেও তো চিন্তা করতে পারতেন যে না কিছু এমনভাবে কথা ঘুরাই ফিরাই বলি যাতে কোনোভাবে একটু কম্প্রোমাইজ করে বা কোনোভাবে ইয়ে করি না যেটা সত্য এটাই বলার সিদ্ধান্ত নিন যা হবার হবে আল্লাহ করে সুহানাল্লাহ দেখেন কি পরিস্থিতি তো সত্য বলার সিদ্ধান্ত তো নাজাসি জবাব দিলেন যে তোমরা ঈসা আল ইসলাম সম্পর্কে কি বলো তো জাফর রাজিয়ালহু জবাবে বলতেছেন যে আমরা ঈসা আল ইসলাম সম্পর্কে সেই কথাই বলি যা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন ঈসা আলাইসাল্লাম আল্লাহর বান্দা তার রাসুল তার রোহ এবং তার কালিমা তাকে আল্লাহ তালা কুমারী সতীসাদ্দি মারিয়াম আল ইসলামের উপরে ন্যস্ত করেছেন এই কথা শুনে নাজ্জাসি মাটি থেকে একটা কাঠের টুকরা তুলে নিয়ে বললেন আল্লাহ শপথ তোমরা যা কিছু বলেছ ঈসা আলাইসাল্লাম এই কাঠের টুকরার চাইতে মানে এই যা বলছো এর চেয়ে বেশি কিছু ছিলেন না মানে যেটা বলছো একজাক্টলি এরকমই এই কথা শুনে এরা অনেক বিরক্ত হয়ে যায় মানে তার যে ধর্মীয় উপদেষ্টারা মানে ওরা বিরক্তি প্রকাশ করে এবং বিভিন্ন রকম শব্দ করতে থাকে নাজ্জাসি বলে যে তোমরা যতই বিরক্তি করো আর যা কিছু করো যেটা বলছে এটাই সত্য এই কথাই সত্য নাজ্জাসী মুসলমানদেরকে বলে যাও তোমরা আমাদের আমার দেশে সম্পূর্ণ নিরাপদ যারা তোমাদেরকে গালি দিবে তাদের উপর জরিমানা ধার্য করা হবে আমি চাই না যে তোমাদেরকে কেউ কষ্ট দিক আর তার পরিবর্তে আমি সোনার পাহাড় লাভ করি রুহান আল্লাহ আল্লাহ সুহানতাল্লাহ ইউসের সহজ অবস্থা তো নাজ্জাসী হুকুম দিল যে এইসব যে হাদিয়া যা কিছু নিয়ে আসছে এগুলো ফেরত দাও বলে আল্লাহ শপথ তিনি যখন আমাকে আমার দেশ ফিরে দিয়েছিলেন মানে আবি সিনিয়াকে ফেরত দিয়েছিলেন তখন তিনি আমার কাছ থেকে কোনো ঘুষ নেন নাই আমি কেন তার প্রতি ঘুষ নেব এছাড়া তিনি মানে আল্লাহ তালা আমার ব্যাপারে কোনো লোকদের কথা গ্রহণ করেন না আমি কেন আল্লাহর ব্যাপারে অন্য লোকদের কথা মানব তো তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এটা তো আমরা জানি পরবর্তীতে তিনি যখন মারা যান তখন আল্লাহ রসুল গায়েবানা জানাজা আদায় করেছিলেন মদিনায় যখন হিজরত করেছিলেন তখন উনি ইন্ডামিনটা মারা গিয়েছিলেন ওনার ইসলাম প্রকাশ্য ছিল না আল্লাহ রসুল বলছেন ইহফাজিল্লাহ ইহফাজ যে তুমি আল্লাহকে হেফাজত করো মানে আল্লাহর হুকুম হাকুমের হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন সুবান আল্লাহ বলেন যে যে আল্লাহর পথে যত বেশি অগ্রগামী তার প্রতি আল্লাহর প্রোটেকশন তত বেশি এটা আনন্দের বিষয় ভাই আমি আল্লাহর জন্য কাজ করবো আল্লাহর জন্য স্যাক্রিফাইস আল্লাহর জন্য আমি কুরবানি দিব আল্লাহর পথে কাজ করতে দ্বিধা করব না ভাই কি অ্যারেস্ট হয়ে যাবো নাকি আমি কি আমার চাকরি চলে যাবে নাকি আমার এটা হবে নাকি সেটা হবে কিনা ভাই আমি আল্লাহর পথে আছি সো আমি কাজ করতেই থাকবো করতেই থাকবো আল্লাহর পথে একের পর এক আমি আগাইতেই থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট যে যত বেশি আগাবে সে তত বেশি মজা দেখতে পাবে আল্লাহর পথে এই পথটাই হচ্ছে অনেক মজার এই বাধা প্রতিরোধের এই পর্যায়ে আবু তালেবের নিকট ওরা এসে অনেক হুমকি দেয় যে আবু তালেবকে এসে অনেক হুমকি দেয় যে আপনি আপনার বাতুসপুত্রকে ফিরিয়ে রাখেন নাইলে আমরা এটার ব্যাপারে ব্যবস্থা নিব অনেকবার বারবার ইয়ে করছি আপনি এটার ব্যাপারে ব্যবস্থা নেন নাই সো এটাতে অনেক যুদ্ধ বেঁধে যাবে অনেক প্রাণহানি ঘটবে অনেক কিছু মানে তারা থ্রেট দেয় আর কি তখন আবু তালেব কিছুটা মানে নিজের মধ্যে দুর্বলতা ফিল করেন প্রভাবিত হন তাদের থ্রেট দ্বারা তো তিনি ওনার ভাতিজাকে ডেকে দেখেন সরাসরি কি বলতেছেন না অনেক মানে অনেক নম্রভাবে বলতেছেন যে তোমার কমের লোকেরা আমার কাছে এসে এইসব এইসব কথা বলে গেছে কাজে তুমি তোমার নিজের এবং তুমি আমার এবং তোমার নিজের প্রতি দয়া করো মানে কিছুটা রহম করো তুমি এ বিষয়ে আমার উপর এমন বোঝায় চাপায়ও না যা আমি বহন করতে পারবো না এই কথা শুনে রসুল সাল্লাম বুঝতে পারলেন যে এবার তার চাচাও তাকে পরিত্যাগ করবেন তাকে সাহায্য করার ব্যাপারে তিনিও দুর্বল হয়ে পড়েছেন এ কারণে তিনি বললেন চাচা যান আল্লাহ শপথ যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দিয়ে কেউ বলে এ কাজ ছেড়ে দাও তবু আমি এই কাজ ছাড়তে পারবো না হয়তো এই কাজ করে পূর্ণতা বিধান করে আমি একে জয়ী করবো অথবা এই কাজ করতে গিয়ে আমি নিজেই ধ্বংস হয়ে যাব শেখ ওসাম্মা রহিমাউল্লাহ তালা যে বলেছেন যে ইম্মা শরিয়া আও শাহাদা এই কথাই এটা যে হয় আমি এই কাজকে বিজয়ী করব অথবা আমি নিজে এই কাজ করতে যাই ধ্বংস হয়ে যাবো ইম্মা শরিয়া হয় শরিয়া দিনকে বিজয়ী আও শাহাদা অথবা আমি আল্লাহর পথে মারা যাব তো তিনি যেটা বলছেন এটাই বাস্তবায়ন করেছেন সো আমাদেরও এটাই আজকে থেকে কথা যে ইম্মা শরিয়া আও শাহাদা হয় আমরা এই শরিয়াকে বিজয় করব অথবা এই শরিয়া বিজয়ের কাজে আমি নিজেকে আল্লাহর পথে বিলাই দিব আল্লাহর জন্য কুরবানি করব আল্লাহর জন্য নিজেকে বিক্রয় করে দিব এটাই আমাদের জন্য ওয়ে এই কথা বলে আবেগের আতিশয্যে নবী সাল্লাহ আলহি আসাল্লাম কেঁদে ফেললেন এরপর তিনি চলে যেতে লাগলেন চাচা আবু তালেবের মন কেঁদে উঠল তিনি ভাতিজাকে ডেকে বললেন যাও ভাতিজা তুমি যা চাও তাই করো আল্লাহ শপথ আমি কোনো অবস্থায় কখন তোমাকে ছাড়তে পারবো না পরে আরবদের ট্র্যাডিশন ছিল কবিতা আবৃত্তি করা তিনি কবিতা পড়তেছেন যে ক্ষুধার শপথ তোমার কাছে যেতে ওরা পারবে না তো দলে দলে যতদিন না আমি হব মাটির তলে বলতে থাকো তোমার কথা খোলাখুলি করো না কারো ভয় চোখ তোমার শীতল হোক আর খুশি হোক তোমার হৃদয় আল্লাহ ওনাকে প্রশান্তি দেওয়ার জন্য আরবদের এটা একটা ট্রেডিশন এখনো দেখবেন স্টিল নশাই কুসামও দেখবেন ওনার ইয়েতে কিছু কিছু কবিতা নিয়ে আসে আবু তালেবের কাছে পরবর্তীতে আবার তারা আসে এবং বিভিন্ন থ্রেট নিয়ে আসে তখন আরেক চক্রান্ত কি চক্রান্ত আম্মারা নামক কুরাইশের একটা সুদর্শন যুবককে নিয়ে আসে খুবই সুন্দর ইয়ে যুবক যে আয়সা বলতেছে যে আপনি এক কাজ করেন তাকে অলিদিবনি মগিরার পুত্র আম্মার আসে বলছে আপনি একে পুত্র হিসাবে গ্রহণ করেন সে হবে আপনার নিজের ভাতিজা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দেন সাল্লাহ সে আপনার পিতা পিতামহের দিনের বিরোধিতা করেছে আপনার জাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে তাদের বুদ্ধিতাকে নির্বুদ্ধিতা বলে অভিহিত করেছে আমরা তাকে হত্যা করব বেশ বেশ এটা একজন লোকের পরিবর্তে অন্য লোকের হিসাব হবে আবু তালে বলেন যে কি চমৎকার চমৎকার সদা করতে আমার কাছে এসেছ নিজেদের পুত্রকে নিয়ে এসেছো আমি তাকে খাওয়াবো লালন পালন করবো তাকে বড় করবো আর আমার নিজের পুত্রকে দিয়ে দিব তোমাদের হাতে যে হত্যা করবে এই কথা শুনে ওরা তো রাগান্বিত হয়ে চলে যায় তো ওরা তখন চক্রান্ত করতে থাকে কিভাবে আল্লাহ রসুলকে হত্যা করবে এবং কয়েকবার পদক্ষেপ নেয় পাথর নিক্ষেপ করে বিভিন্নভাবে হত্যা করার জন্য এই যখন অবস্থা এবং আল্লাহ রাসুলকে যে কোনো মুহূর্তে হত্যা করবে এরকম কঠিন অবস্থা যখন চলতেছিল এবং একবার এরকম করে সাহি বুখারিতে আসছে যে আবদুল্লা ইবনে আমর ইবনুল আজ থেকে বর্ণিত তিনি একবার জিজ্ঞেস করেন যে পত্তলিকারা কোরাইশরা আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের সাথে যে তো সবচেয়ে বর্বরিচিত কি ব্যবহার করেছিল তার বিবরণ আমাদেরকে বলুন আমর ইবনুল আজকে জিজ্ঞেস করেন তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম কাবার হাতিমে নামাজ আদায় করেছিলেন এমন সময় ও ইবনে আবু মহিত এসে হাজির হলো সে এসে নিজের চাদর আল্লাহ রাসুলের গলায় কেঁচিয়ে তার শ্বাসরুদ্ধ করতে চাইল তার শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলবে এমন সময় আবু বকর রাজিয়ালহু এলেন এবং রোববার দুই কাত ধরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন বললেন তোমরা কি এমন একজন লোককে হত্যা করতে চাও যিনি বলেন যে আমার রব আল্লাহ এই যখন কঠিন অবস্থা চলতেছিল আল্লাহ রসুলকে হত্যার বিভিন্ন স্টেপস ওরা নিচ্ছিল চক্রান্ত করতেছিল তো এমন অবস্থায় আল্লাহ সুবাহতালা আবার ইসলামকে কিছু জিনিস দ্বারা শক্তিশালী করেন এই কঠিন অবস্থার মধ্যে নির্যাতন নিষ্পোষণের মধ্যে কিছু শক্তি প্রয়োজন ছিল তখন তখন আল্লাহ সুবাহতালা এটার ব্যবস্থা করেন কি করেন হামজারা জেলন হবে ইসলামের গ্রহণের ব্যবস্থা তিনি করেন কিভাবে হয় এটা একবার আবু জাহেল সাফা পাহাড়ের কাছাকাছি জায়গায় রসুল সাল্লাহ আলিয়াল্লামকে গালমন্দ করে এবং ওনাকে অনেক কষ্ট দেয় আল্লাহ রসুল নীরব রইলেন কোনো কথা বললেন না দুর্বৃত্ত আবু জাহেলের পর আল্লাহ রসুলের <coughs> মাথায় এক টুকরা পাথর নিক্ষেপ করলো এতে মাথা ফেটে রক্ত বের হলো তখন আব্দুল ইবনে জুদানের একজন দাসী এই বিষয় দেখতে পেল যখন তখন হামজার জিয়ালানু স্বীকার করে ফিরতেছিলেন তখন উনাকে সেসব কথা হামজার জিয়ালানুকে বললেন যে আপনার ভাতিজাকে এরকম এরকম করা হয়েছে এই কথা শুনে তিনি অত্যন্ত ক্রোধে অস্থির হয়ে উঠলেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যুবক তিনি মুহূর্ত মাত্র দেরি না করে সামনে পা বাড়িয়ে গিয়ে বললেন যে আবু জাহালকে যেখানেই পাবো সেখানেই আঘাত করব। সুজা তিনি কাবা করে প্রবেশ করলেন আবু জাহালের সামনে গিয়ে তাকে গালি দিলেন এবং বললেন তুই আমার ভাতিজাকে গালি দিয়েছিস অথচ আমিও তো তার দিনের প্রচারিত প্রচারিত দিনের অনুসারী মানে এটা আসলে ঠিক কিন্তু অন্তর থেকে গ্রহণ করে না মানে রাগের মাথায় বলছে বলে আমিও তো তার অনুসারী তুই কেন খালি দিয়েছিস এ কথা বলে হাতের ধনুক দিয়ে আবু জাহালের মাথায় এত জোরে আঘাত করলেন যে মাথায় মারাত্মক ধরনের জখম হয়ে গেল আমাদের গোত্রীয় বন্ধন আত্মীয়তার বন্ধন এরকম স্ট্রং ছিল এই ঘটনার সাথে সাথে আবু জাহালের গোত্র বনু মাকজুম অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়াই গেল হামজার আজ্জুলের গোত্র বনু হাসেম অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়াই গেল পরস্পর পরস্পরের বিরুদ্ধে মানে যুদ্ধ বেঁধে যাবে এরকম সিচুয়েশন তখন আবু জাহেল ওই পরিস্থিতিকে ইয়ে করলো সে ছিল খুবই চালাক মানে সে বুঝলো যে এখন যদি এমন হয় হামজা তো ইসলাম গ্রহণ করছে এমন হইতে পারে পুরো গোত্র ইসলাম গ্রহণ করতে পারে বনু হাসেম তো সে বললো যে ইয়ে করো মানে আবু আমার কিছু বলো না আমি তার বাচ্চাদেরকে আসলে খুব খারাপ গালি দিয়েছিলাম সে পরিস্থিতি ঠান্ডা করে ফেলে এমন অবস্থাও ছিল যে এমন হইতে পারতো যে তার গোত্র পুরো ধ্বংস হয়ে যেতে পারতো বনু হাসমের সাথে ফাইট করে টেকনিক্যালি সে পরিস্থিতি ইয়ে করে তো প্রথমত মানে রাগের মাথায় হানজারা হু যদিও বলেছিলেন কিন্তু পরে আল্লাহ সুবাহ তালা ওনার অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করে দেন ঠিকই তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য একজন বলিষ্ঠ প্রবক্তা হন মুসলমানরা তখন যথেষ্ট শক্তি এবং স্বস্তি অনুভব করেন ওনার ইসলাম গ্রহণের মাধ্যমে পরে আল্লাহ সুবাহতাল্লাহ আরেকজনকে তারা ইসলামের শক্তি বৃদ্ধি করেন এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবাহতালার কাছে আল্লাহ রাসুল দোয়া করেছিলেন যে হে আল্লাহ অমর ইবনি খাত্তাব অথবা আবু জাহালের মধ্যে তোমার কাছে যে বেশি পছন্দনীয় তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো দেখেন এটা একটা সুন্না আমাদের জন্য এবং এটার মধ্যে শিক্ষাও রয়েছে মানে কারো ইসলাম গ্রহণের ব্যাপারে কারো ইসলাহাতের ব্যাপারে আমরা হতাশ হতে পারি না হইতে পারে সে কোনো জালেম চেয়ারম্যান অথবা কোনো এমপি অথবা যেই হোক হইতে পারে তার হৃদয়কে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিবেন এবং সে ইসলামের একজন বলিষ্ঠ প্রবক্তা হতে পারে আবু জাহেল সে ছিল ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি এগিয়ে তার ব্যাপারে অথবা উমর হু কিন্তু তখন ইসলামের বিরোধিতা করতেছিলেন এবং অনেক নির্যাতন নিষ্পেষণ করতেছিলেন যারা ইসলাম গ্রহণ করতে এ করতো তো দুইজনেই করছেন কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ রাসুল দোয়া করছেন আল্লাহর কাছে হে আল্লাহ যার পছন্দ হয় তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করে এটার জন্য আমাদের জন্য শিক্ষা রয়েছে মানে কার ব্যাপারে আমরা হতাশ হতে পারি না কারকে দাওয়াত দেওয়ার ব্যাপারে কারো কাছে তৌহিদের সঠিক উপস্থাপনার ব্যাপারে বা দাওয়াত দেওয়ার ব্যাপারে আমরা ইয়ে হতে পারি না আমার এলাকার চেয়ারম্যান হতে পারে আমার এলাকার এমপি হতে পারে আমার এলাকার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে সো মানে দাওয়াত দেওয়ার ব্যাপারে দেওয়া উচিত দেখেন উমার রাজি দুইজনের বিরোধিতা মানে আল্লাহ রসুল বলছে যার ইসলাম যার ইসলাম গ্রহণ তোমার জন্য বেশি পছন্দনীয় তাহলে উমর রাজি ইসলাম গ্রহণটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় ছিল কি জন্য উমর রাজি আলহু বিরোধিতা করতেছিলেন না জেনে মানে না জেনে কিরকম উনি মনে করতেছিলেন উনার যে মিল্লাত ইব্রাহিমের উপর আছেন এটা সত্য আর উনি নতুন ইয়ে নিয়ে আসছেন এগুলা বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে বা ইয়ে হচ্ছে এই ইয়ার থেকে আর আবু জাহেল হচ্ছে জেনে শুনে বিরোধিতা করতেছিল সে অনেক নিদর্শনও দেখতে পেয়েছে একবার আল্লাহ রাসুলকে যখন অগ্রসর হচ্ছিল আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য এমন সময় সে আল্লাহ রাসুল এবং তার মাঝে অনেক বড় আগুনের কুণ্ডলি দেখতে পায় এবং সে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে ইয়ে করতে থাকে সো সে অনেক নিদর্শন দেখিয়েছিল সে জেনে শুনে বিরোধিতা আর উমর আদিলান ছিল না জেনে বিরোধিতা তাছাড়া উমর আদিলানহু যে বিভিন্নজনকে নির্যাতন করতেছিলেন এটার মধ্যে এই যে কঠিন নির্যাতনের মুখে তারা যে অটলভাবেই চলছিল এগুলো দেখে তিনি অভিভূত হইতেন অন্তরটা আকৃষ্ট হইত তারপরেও তিনি প্রকাশ্যভাবে ওইটাই করতেছিলেন কিন্তু তারপরে অন্তরটা মানে চিন্তা করতেন ব্যাপার কি মানে বিষয়টা কি এটাই কিন্তু এটাই ইসলাম এই যে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে টেস্ট করেন ইমানদারদেরকে টেস্ট করেন এটার মাধ্যমে কেন সত্যটা যে সব দিক থেকে নৈতিক এবং সব দিক থেকে সত্য এটা প্রুফ করার জন্য এবং এটা দেখে কিছু মানুষ অভিভূত হয় তাদের আকিদা সব কিছুকে চেঞ্জ করে তাদের সব ইয়া ভেঙে যায় তারা আস্তে আস্তে ইসলামের দিকে আসতে থাকে সেটাই কালে কালে হয়েছে বর্তমানে এরকমই এই উমরাদের আদিল আশ্চর্যজনিত হচ্ছিলেন তেনা ওনার মধ্যে একই একই সময়ে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য কাজ করতেছিল এক হচ্ছে যে নিজের বাপদাদার ইয়ার থেকে উনি ইয়ে করতেছিলেন নির্যাতন করছিলেন আবার এটা তাদের সত্যের মধ্যে অটল অবিচল থাকা দেখে তিনি অভিভূত হচ্ছিলেন এমনই একটা পর্যায়ে তিনি বলেন ইসলাম গ্রহণের সারমর্মের ব্যাপারে বলা হয়েছে যে একবার উমারকে ঘরের বাইরে দিন কাটাতে হয়েছিল তিনি হারাম শরীফে গমন করেন কাবার ঘরের পর্দার ভেতর প্রবেশ করেন নবী সাল্লাহ আলাইসাল্লামকে সে সময় নামাজ আদায় করতে দেখেন তিনি সুরা আল হা কাতালাওয়াত করতেছিলেন ওমর রাজিলানহু কোরআন শুনতে লাগলেন কোরআনের রচনা শৈলীতে মুগ্ধ এবং অভিভূত হলেন মনে মনে বললেন এই ব্যক্তি দেখছি কবি কুরাইশদের কথাই ঠিক মানে এত সুন্দরভাবে তিনি বলে কবি মনে হয় নবী সাল্লাহ আলাইসলাম তেলাওয়াত করলেন সুরা হাক্কার তেলাওয়াত আয়াত إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون যে নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রাসূলের কাছে বহন করে আনা বার্তা এটা কোনো কবির রচনা নয় তোমরা অল্পই বিশ্বাস করো ওই সময় ওই আয়াত আসে ওমর বলেন আমি মনে মনে বললাম এই ব্যক্তি দেখছি জ্যোতিষী এবার সবাই রাসুল সাল্লাহ আলাইসলাম তেলাওয়াত করেছেন সুরা হাক্কার আয়াত ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন যে এটা কোনো গণকের কথা নয় তোমরা অল্পই অনুধাবন করো এটা জগৎসমূহের রব আল্লাহর কাছ থেকে অবতীর্ণ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুরা শেষ পর্যন্ত তেলাওয়াত করেন ওমরাজ বলেন সেই সময় আমার মনে ইসলাম রেখাপাত করে প্রাথমিক সূচনা অন্তরের মধ্যে তৈরি হয় এইরকম যে যেহেতু কুরাইশ এবং ইয়াদের মধ্যে এই অবস্থা চলতেছিল বলে এই ফেতনাকে বা এই ইয়াকে শেষ করা দরকার মানে বলে মোহাম্মদ সাল্লাহ আসলাম ওনাকে হত্যাই করে ফেলবো মানে এই ফেতনা নির্মূল করে দেবো তখন তিনি ইসলাম ইয়ে করেন নাই সো মানে খোলা তরবারি নিয়ে বেরিয়ে পড়েন তিনি একবার যে আল্লাহ রসুলকে হত্যা করবেন এর উদ্দেশ্যে তো পথি মধ্যে একজন সাহাবির সাথে দেখা হয় তিনি ওনার ইসলাম গ্রহণের কথা তখন গোপন ছিল তিনি ইসলাম গ্রহণের কথা ওপেন করেননি নাইম ইবনি আবদুল্লাহ তো ওমর রাজু রুক্ষ চেহারা দেখে জিজ্ঞেস করলেন উমর কোথায় যাচ্ছ তিনি বলেন মোহাম্মদকে সাল্লাহ আলাইসাল্লাম হত্যা করতে যাচ্ছি সেই লোক বললেন মোহাম্মদকে হত্যা করে বনু হাসাম এবং বনু জোহরার হাত থেকে কীভাবে রক্ষা পাবে মানে ওরা তো তোমাকে কিল করে ফেলবে তিনি বলেন মনে হয় তুমিও পূর্বদের ধর্ম সেরে বেদিন হয়ে পড়েছ সেই লোক বলল উমর একটা বিস্ময়কর কথা শোনাচ্ছি তোমার বোন এবং ভগ্নিপতিও তোমার দিন সেরে বেদিন হয়ে গেছে উনিও ওনার ভাষাই বললেন জিনিসটা হচ্ছে যাতে এক্সপোজ না হয় এবং এখানে আরেকটা কৌশল অবলম্বন করলে কি মানে একটা গ্রেটার মুনকারকে স্টপ করার জন্য একটা লেসার মুনকার মেনে নিলেন মানে ওনার বোন এবং ভগ্নিপতির ইসলাম গ্রহণের কথা তখনও ওপেন ছিল না তো ওনার বোন এবং ভগ্নিপতির কথা ওপেন হইলে কি হইতে পারে সর্বোচ্চ কিছু নির্যাতন তাদেরকে করতে পারে তাদেরকে তার হত্যা করে ফেলবে না একচে তো আল্লাহ রাসুলকে সেভ করা সবচেয়ে বড় ইয়ে কাজ সো তিনি এই ট্রিক্স নিলেন এই কৌশল অবলম্বন করলেন যে কিছু ক্ষতি মেনে নিয়ে হলো আল্লাহ রাসুলকে সেভ করা প্রয়োজন এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি ট্যাকাল দেওয়ার জন্য ইয়ে করলেন সে বললেন যে এরা তো বেদিন হয়ে গেছে এই কথা শুনে অমর রাজারান হোক ক্রোধে দিশাহারা হয়ে সোজা ভগ্নিপতির বাড়ির অভিমুখে রওনা হলেন সেখানে গিয়ে দেখলেন খাব্বা ইবনে আরত হোক সুরা তহা একটা সহিফা পাঠ করছেন মানে আল্লাহ রাসুল প্রেরণ করেছিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে দিন গ্রহণ করেছে যেহেতু গোপনে শিক্ষা দিচ্ছিলেন তো উমর হোক পায়ের আওয়াজ শুনে সবাই নীরব হয়ে গেলেন ওমরের বোন লেখা পাতাটা লুকাই ফেললেন কিন্তু ঘরের বাইরে থেকেই ওমর রাজিয়ালহু কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনেছিলেন তাই তিনি জিজ্ঞেস করলেন কিসের কিসের আওয়াজ শুনেছিলাম তারা বলল কই কিছু না তো আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিলাম ওমর বললেন সম্ভবত তোমরা উভয় বেদিন হয়ে গেছ তার ভগ্নিপতি বলেন আচ্ছা ওমর সত্য যদি তোমার দিন ছাড়া অন্য ধর্মে থাকে তখন কি হবে ওমর রাজিয়ালহু এই কথা মাত্র ভগ্নির পুত্রের উপর ঝাঁপাই পড়লেন এবং তাকে মারাত্মকভাবে প্রহার করতে লাগলেন তার বোন ছুটে গিয়ে স্বামীকে ভাইয়ের হাত থেকে রক্ষা সারানোর চেষ্টা করলেন একসময় তাকে সরিয়ে দিলেন অমর রাজিনানহ তার বোনকে এত জোরে ধাক্কা দিলেন যে তার চেহারা রক্তাক্ত হয়ে গেল অন্যান্য বর্ণায় আসছে যে ওনার মাথায় আঘাত লেগেছিল তো তার বোন ক্রুদ্ধভাবে বলল ওমর যদি সত্য ধর্ম তোমার তিন ছাড়া অন্য ধর্মে থাকে তখন কি হবে মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ না এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর বান্ধবতা রসুল এ কথা শুনে ওমর আজলন হতাশ হয়ে পড়লেন বোনের চেহারা রক্তাক্ত দেখে নিজে লজ্জাও পোষণ করলেন বলে আচ্ছা তোমরা যা পাক করছিলে আমাকে করতে দাও তো তার বোন বললেন তুমি না পাক এই কিতাব শুধু পাক পবিত্র লোকে স্পর্শ করতে পারে যাও গোসল করে এসো ওমর আজলান হুমকি গোসল করে এলেন এরপর কিতাবের সেই অংশবিশেষের হাতে নিয়ে বসলেন এবং পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম এরপর বললেন এ তো দেখি বড় পবিত্র নাম খাবাব রাজিয়ালহ উমর রাজিয়ালহ এ কথা শুনে মানে ভিতর থেকে বাইরে এলেন মানে উনি লুকাইছিলেন বললেন যে উমর খুশি হও রসুল সাল্লাহ আলহিহাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাতে যে দোয়া করেছিলেন আমার মনে হয় এটাই তার ফল এ সময় রসুল সাল্লাহ আলহিহাল্লাম সাফা পাহাড়ের নিকট দাঁড়ে মানে আর কামে ছিলেন এখানে সাহাবাদকে দিন শিক্ষা দিচ্ছিলেন গোপনবাবু এই কথা শুনে উমর রাজু তলোয়ার হাতে সেই ঘরের সামনে এসে দরজায় করাঘাত করলেন সাহাবিরা দরজা উকি দিয়ে দেখলেন যে তলোয়ার হাতে উমার আশেপাশে সবাই একত্রিত হলেন হামজা রাজু জিজ্ঞেস করলেন কি ব্যাপার তাকে বলা হলো উমর এসেছেন তিনি বলেন উমর এসেছে দরজা খুলে দাও যদি ভালোর জন্য এসে থাকে তবে ভালোই পাবে আর যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবারি দিয়ে তাকে শেষ করে দিব মানে দুইজনই বীর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ভেতরে ছিলেন তার উপর ওয়াহিনাজিল হচ্ছিল ওয়াহিনাজিল হওয়ার পর তিনি এদিকের কামরায় উমরের কাছে এলেন এবং তার পরিধানের পোশাক এবং তলোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন উমর তুমি কি ততক্ষণ পর্যন্ত বিরত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার উপরও অলিদ ইবনি মুগিরার মতো অবমাননাকর অবমাননাকর শাস্তি নাজিল না করবেন হে আল্লাহ ওমর ইবনে আফতাবের দ্বারা দিনের শক্তি ও সম্মান দান করো একথা বলার সাথে সাথে ওমর জেলানহ ইসলাম গ্রহণ করে নিলেন বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আপনি আল্লাহ রসুল এই কথা শুনে ঘরে যারা ছিলেন তারা এত জোরে তাকবীর আল্লাহ আকবর বললেন যে কাবার মধ্যে যারা ছিলেন তারাও সে আওয়াজ শুনতে পেলেন আরও বা কেউই মানে ওনার মোকাবেলা করার সাহস পেত না ওনার ইসলাম গ্রহণের সংবাদে পত্তলিক মুসলিমদের মধ্যে হইচই পড়ে যায় এখানে আরও অনেক ঘটনা রয়েছে উমর রাজিয়ালহ ইসলাম গ্রহণের পরে ওনারা কি করেন হামজা দুইটা শারীরবদ্ধ হন উমরাজ জালানহুর পিছনে এক শাড়ি সাহবাদের আরেক হামজারা জালানহুর পিছনে এক শাড়ি দুই দুইটা শাড়িতে দুইটা র্যাঙ্ক ইয়ে হয়ে তাকবির দিতে দিতে ওনারা কাবাগরে প্রবেশ করেন না মানে ইসলাম প্রকাশ্য এত কিন্তু গোপনে দাঁড়িয়ে আর কামে লুকায় ছুপাইয়া করতেছিলেন প্রকাশ্যভাবে কাবাগরে যান এরপর থেকে ওনারা বলেন যে আমরা প্রকাশ্যভাবে ইবাদত করতাম বা কাবার পাশে ইবাদত করতাম এর আগে আমাদের এই অবস্থা আসেনি আমরা উমরা জেলানহু নির্যাতনের শিকার হয়েছিলেন কুরাইশরা সবাই মিলে ওনাকে হত্যা করার জন্য এসে অ্যাটাক করেছিল পরে ওনাদের সাথে যে চুক্তিপ্রাপ্ত অন্য যে একটা কম তারা এসে ওনাকে ইয়ে করে আর কি এদেরকে ফিরাই দেয় কুরাইশদেরকে ফিরাই দেয় তো এই যে একের পর এক আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে হত্যার যে চূড়ান্ত চক্রান্ত করতেছিল কুরাইশরা এবং অনেকবার এ ব্যাপারে পদক্ষেপও নিয়েছিল আবু জাহেল ভারী পাথর নিক্ষেপ করে আল্লাহ রসুলের মানে মস্তক চূর্ণ করার চেষ্টা করেছিল ওপা ইবনে মঈদ গলা চাদর পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করেছিল এরকম ঘটনার ইয়েতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন আবু তালেব কারণ যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা ছিল তিনি বুঝলেন যে এরা দৃঢ় প্রতিজ্ঞ আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ওনার ভাতিজাকে প্রোটেক্ট করা দরকার কী করা যায় তিনি তখন কি করলেন বনু হাসেমকে ডাকলেন পুরা কমকে বনু হাসেমকে ডেকে তিনি মানে সমস্ত অবস্থা তুলে ধরেন এবং বলেন যে মানে এতদিন পর্যন্ত তিনি নিজেকে প্রোটেক্ট করতেছিলেন তো এরকম একের পর এক হত্যা করার স্টেপস নেওয়া হচ্ছে মানে ওনাকে প্রোটেক্ট করা দরকার রক্ষা করা দরকার এরকমভাবে যখন তাদের কাছে পেশ করা হয় তখন বনু হাসেম পুরা বনু হাসেম মানে ঐক্যবদ্ধ হয় যে আল্লাহ রসুলকে রক্ষা করার ব্যাপারে তারা মানে যা কিছুই হোক ওনারা সবাই মিলে এটা দায়িত্ব পালন করবেন এবং ওনাকে প্রোটেক্ট করবেন রক্ষা করবেন মানে গোত্রীয় বন্ধন স্ট্রং বন্ধন ছিল তো এই অবস্থায় যখন একদিকে তারা হত্যা করার চক্রান্ত নিচ্ছিল বনু হাস এবং বনু মুতালেব অপরদিকে কোরাশা হত্যা করার ইয়ে করতেছিল এই অবস্থায় যখন কিছুই করতে পারতেছিল না এখন ওরা আবার একের পর এক বড় বড় সাহাব মানে এই যে উমার রাজালন হামজারা জালন তারা ইসলাম গ্রহণ করতেছিলেন এই অবস্থায় মানে ওরা অস্থির হয়ে ওঠে কি করবে সব গোত্র মিলে বৈঠক করে এবং ইয়ে করে যে বনু হাস এবং বনু মুতালেব যেহেতু ওনাকে রক্ষা করার জন্য একত্রিত হয়েছে সো এদেরকে বয়কট করো এদের সব কিছু থেকে কাট আপ করে দাও এখন দেখেন না অর্থনৈতিক বয়কট এই বয়কট সেই বয়কট সেটা তারপরে জঙ্গি ইয়ার লিস্টে নাম অমুক দল অমুক ইয়ে তো এরকম সর্বাত্মক বয়কট আরোপ করার এজন্য একটা চুক্তি করে এবং কাবাঘরের মধ্যে এটা ঝুলাই দেয় তো শিয়াবে আবু তালেবের মধ্যে এই গুহার মধ্যে এই ইসের মধ্যে পুরা বনু হাসেম বনু মুতালেবের মুসলমান এবং অমুসলমান সবাই এটার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে কারণ তারা বাইরে বের হতে পারতেন না খাবার দাবার কিনতে পারতেন না বাইরে থেকে যে খাবার দাবার আসতো এগুলা ওরা পথে কিনে নিত ওনাদের কাছে পৌঁছতে পারতো না কঠিন পরিস্থিতির সম্মুখীন হন খাবার দাবার নাই এমনকি গাছের পাতা চামড়া এগুলা চিবাইতেন ক্ষুধার কষ্টে মারাত্মক অবস্থায় পৌঁছেছিল ক্ষুধার্ত নারী এবং শিশুরা শিশুদের কান্না শিয়াবে আবু তালেবের বাইর থেকে শোনা যেত আল্লাহ আকবর কাবির আল্লাহর পথে কি রকম অবস্থার সম্মুখীন এই অবস্থায় প্রায় কিছু কিছু তাদের যেমন খাদিজা রাজিয়ালহা ওনার যে ভাতিজা আছে হাকিম ইবনে হাজাম উনি গোপনে গোপনে অল্প অল্প কিছু খাবার পাঠাতেন ফুফুর জন্য এরকম আরও দুইজন ছিল তারা উদ্যোগ নিয়ে চুপে চুপে কিছু কিছু খাবার পৌঁছাতেন এগুলো তো আর কিছুই তেমনই হতো না এরকম কঠিন পরিস্থিতি প্রায় তিন বছরের মতো এই মারাত্মক বয়কটের মধ্যে চলতে থাকে অন্য জায়গায় আসছে হাদিসে এই অবস্থায়ও আল্লাহ রাসুলকে যে কোনো মুহূর্তে হত্যা করার অ্যাটাক হইতে পারে এই জন্য দেখেন আবু তালেব কীভাবে ইয়ে করছেন যে তিনি আশঙ্কা করতেন যে কোনো মুহূর্তে আততায়ীর আঘাত মানে ইয়েতে এটাকে আল্লাহ রাসুলকে মানে হত্যা করতে পারে এজন্য কি করতেন রাতের বেলা প্রকাশ্যভাবে জোরে বলতেন আর কি যে যাও তুমি আবার তোমার বিছানা শুয়ে পড়ো তো যখন তিনি একথা বলতেন যাতে গোপন আত্মীয়তায় থাকলে বুঝতে পারে যে তিনি কোথায় শয়ন করেছেন মানে ওইখানে অ্যাটাক দিলে যাতে কিছুই না হয় কি করতেন যখন ঘুমায় পড়লে তখন আস্তেই করে ওনার বিছানা চেঞ্জ করে দিতেন আল্লাহ রসুলকে সরাইয়া অন্য বিছানা নিয়ে যেতেন এবং ওইখানে অন্য কাউকে নিজের পুত্র অথবা ভাই বা অন্য কাউকে সরাই দিতেন কিভাবে প্রোটেক্ট করতেন দেখেন নিজেকে অনেক উৎকণ্ঠার মধ্যে কাটাতেন যে কোনো মূর্তি হইতে পারে এই ধরনের কঠোর অবরোধের সময়ও আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম হজের মৌসুম আসলে তিনি বের হতেন এবং তাদের কাছে বিভিন্ন গোত্রের কাছে দুনিয়াদের কাছে দিন ইসলামের দাওয়াত পেশ করতেন তো অনেক কঠিন অবস্থা ইন্নামা আল অশ্রী উসরা কঠিন অবস্থা অতপর নিশ্চয়ই আল্লাহ সহজ অবস্থা এনে দিবেন কি হয়েছে ওনারা সবর করেছেন আল্লাহর জন্য এই কঠিন অবস্থায় তখন কি হয় কিছু কিছু ব্যক্তির দিলে আল্লাহ সুবাহ তালা মানে দয়ার উদ্রেক করেন তারা বনু আমির ইবনে লোয়াই গোত্রের হিসাম যে ব্যক্তি মানে উনি উদ্যোগ নেন সেই এরকম অবস্থা তো চলতে পারে না আমরা এভাবে খাবার দাবার খেয়ে থাকবো আর বনু হাসেম বনু মুতালিক তারা না খেয়ে এমনি ধুকে মরবে এটা কেমন ইয়ে তো ওনার মনে দয়ার উদ্রেক হয় উনি আবার আরেকজনের সাথে যোগাযোগ করেন এরকম করতে করতে বেশ কিছু মানুষ একত্রিত হয় যে না এটা হতেই পারে না তখন বলে চলো আমরা এটা একটা উদ্যোগ নেই মানে কিভাবে এই চুক্তিকে ভঙ্গ করা যায় তো একবার এই কাবাগরের পাশে যখন আবু জাহেল সহ সবাই একত্রিত তখন তারা বলে যে চলো আমরা মানে এই প্রস্তাব উঠাবা একজন উঠাবা তখন আমরা সবাই সমর্থন দিব একজন এই প্রস্তাব উঠান উঠান যখন এই যে এই এরকম চলতে পারে না এরকম বনু হাসেম বনু মুতালেব এভাবে না খেয়ে মারা যাবে এটা হতে পারে না এই চুক্তি কিছুতে ইয়ে হতে পারে না তো এই এই কথার সমর্থনে তখন একে একে ওই যারা নিজেরা একত্রিত হয়েছিলেন পাঁচ সাতজন তারা সবাই সমর্থন দেন আবু জাহাল বলে না এই কথা হবে না এটা ইয়ে হবে না এগুলো তোমরা ইয়ে করছো মানে চক্রান্ত করছো মানে তোমরা নিজেরা নিজেদের মধ্যে ইয়ে করছো এমন সময় আবু তালেবকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পাঠান উনি আসে বলেন আবু তালেব এসে বলেন যে আমার ভাতিজা আমাকে আপনাদের কাছে এই কথা বলতে পাঠাইছেন যে আল্লাহ তালা ওনাকে জানিয়েছেন যে আপনাদের যে অঙ্গীকার পত্রটা চুক্তিনামাটা এটা আল্লাহ তালা একরকম পোকা পাঠায় নষ্ট করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তালার নামটুকু সেখানে অবশিষ্ট আছে এই কথা বলা এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি আপনা তার এবং আপনার মাছ থেকে সরে দাঁড়াবো আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন মানে উনি জানেন যে আল্লাহ রসুল যদি কোনো কথা বলেন এটা মাস্ট সত্যই কনফার্ম অর্থাৎ তুমি চাইলে তোমরা হত্যা করে ফেলতে পারো যদি কথা সত্য না হয় আর যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে এই বরকার বাতিল বলে গণ্য হবে কি ব্যাপার তাইলে যখন এই কথা বলে তখন তারা সবাই মানে এগিয়ে যায় ঠিকই দেখতে পায় যে ওইখানে শুধুমাত্র আল্লাহ সুবানতালার নাম এই অংশটাই আছে আর সমস্ত ইয়ে পোকা খেয়ে ফেলেছে তখন এই চুক্তি বয়কট বাতিল বলে গণ্য হয় সে আবু তালেব থেকে ওনারা বেরিয়ে আসেন এই কঠিন পরিস্থিতির অবসান ঘটে এরপরে নবুয়তের প্রায় দশম দশম বছর আবু তালেব তখন অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন এরপরে সিয়াবে আবু তালেবের মধ্যে অনেক বয়কটের মধ্যে খাবার দাবার স্বল্পতা অনেক ইয়ার মধ্যে অনেক রোগাক্রান্ত হয়ে গেছিলেন তারপরে উনি অসুস্থ হয়ে যান সেই বুখারিতে আসছে এভাবে যে আবু তালেবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলে রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম ওনার কাছে যান সেখানে আবু জাহেলও উপস্থিত ছিল রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বলেন চাচা যান আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন এই স্বীকারোক্তি করলেই আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো আবু জাহেল এবং আবদুল্লা ইবনে উমাইয়া বলল আবু তালেব আপনি কি আব্দুল মুতাল্লাবের মিল্লার থেকে মুখ ফিরাই নেবেন ওনার মন নরম হচ্ছিল যে হয়তো তিনি দিন গ্রহণ করবেন নরম ই হবে কিন্তু ওরা ওদের বংশীয় ইয়াদ তুলে ধরতেছে বাপ দাদাদের এটা একটা আরবদের এইরকম এক কিছু ইয়ে ছিল যে বাপ দাদাদের মানে একটা অহমিকা আর কি একটা বংশীয় গৌরব আত্মসম্মান বোধ জাহেলিয়াত আর কি এটা তো এই বিষয়টা মনের মধ্যে জাগাই দেয় বলে আপনি কি আপনার আব্দুল মুতালেবের ধর্ম ছেড়ে দিবেন তো এরপর এরা দুজন আবু তালেবের সাথে কথা বলতে লাগে বিভিন্ন কথা বলে ব্যস্ত রাখে তো আবু তালেব শেষ কথা বলেছিলেন যে আব্দুল মুতালেবের মিল্লাতের উপরে নবী সাল্লাহ আসলাম বলেন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে মাফ ফেরাতে দোয়া করতে থাকবো আল্লাহ তালা এক নাজিল করেন যে ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم আত্মীয় স্বজন হলেও নবী এবং মুমিনদের জন্য এটা সঙ্গত নয় যে মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা তখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামে এই আয়াত নাজিল হওয়ার পাশাপাশি আরেকটা আয়াত নাজিল হয় যেটাতে আল্লাহ বলছেন তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে তুমি হৃদায়ত দিতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা হৃদায়তের পথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন কে হৃদায়তের অনুসারী দেখেন মানে এই যে আবু তালেব উনি উনি কেন ইসলামের পথে আসতে পারে নাই এটা কি বলতে পারবেন কিন্তু দেখা গেছে কি এরকম তো এর চেয়ে আরো অনেক ছোট ছোট কাজ করেও অনেকে ইসলামের পথে আসছে অনেক কিছু সামান্য ভালোই আসছিল আল্লাহ সুবাহ ওনাকে ইসলাম হক গ্রহণ করার তফিক দান করেছিল মূল বিষয়টা কি ছিল কারণ ছিল এটাই উনি যা কিছুই করেছিলেন এটা আল্লাহর জন্য করেন নাই করেছিলেন কেউ তার বন্ধনের জন্য যদি এটা আল্লাহর জন্য করতো মাস্ট আল্লাহ হৃদায়ত দিতেন আল্লাহ সন্তুষ্টি চাই বংশ গৌরব আত্মীয় বন্ধন তারপরে নিজে যেহেতু আহ ওনার দাদা আব্দুল আব্দুল মুতালেব তিনি তো ছোটকাল থেকে ইয়াতিম ছিলেন তারপর আব্দুল মুতালিব ওনার গার্ডিয়ানশিপে ছিল অতপর আবু তালেব ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন সো এই যে বংশীয় যে ইয়ে সো ওইটাকে তিনি প্রোটেক্ট করেছিলেন মানে আল্লাহর জন্য এটা করেননি এই জন্য আল্লাহ সুবাহ তালা হৃদায়ত ওনাকে দেননি তো সাহি বুখারিতে আসছে এতে যে একবার ওনার চাচার প্রসঙ্গ আসলে ওনাকে জিজ্ঞেস করা হয় আর কি যে আপনার চাচা তো আপনার জন্য আব্বাস রাজু জিজ্ঞেস করতেছেন যে আপনার চাচা তো আপনার জন্য এত কিছু করেছেন সো আপনি কি কাজে আসলেন ওনার জন্য তো বলেন যে আমি আশা করতেছি এটা যে মানে ওনার জন্য কেমন সাফায়াত করা হবে এবং আমার সাফায়াতের ফলে ওনার আজাব আল্লাহ তালা অনেক কমিয়ে দিবেন মানে ওনার সাফায়াতের ফলে জাহান্নামের একটা সাধারণ জায়গায় তিনি থাকবেন যদি এটা না হতো তাহলে কি হতো নামের সবচেয়ে গভীর গহ্বরে থাকতেন তিনি সত্য জানার পরেও কারণ উনি তো দেখতেছিলেন এটা সুনিশ্চিত সত্য এত কাছের থেকে নবী সাল্লাহ দেখতেছিলেন এবং বিশ্বাসও করতেন যে এগুলো সত্য অবশ্যই তারপরেও তিনি গ্রহণ করেন না এই জন্য এই জন্য শাস্তিও বেশি হওয়ার যোগ্য ছিল কিন্তু আল্লাহ রাসুলের সাফাহাতের ফলে শাস্তি কম হবে তো এই ব্যাপারে স্কলারগণ বলেছেন যে মুশ্রিকদের জন্য আর কি মানে আত্মীয় স্বজনের জন্য এমন হবে না সাফায়াতের ফলে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসবে কিন্তু এটা হইতে পারে যে তার শাস্তি কিছু কমতে পারে এটা হইতে পারে এর অল্প কিছুদিন পরে দুই মাস কয়েকদিন পরে খাজিজাতুল কোবরা রাজিয়াল্লাহ আনহা তিনিও ইন্তেকাল করেন অনেক ইয়ে কারণ খাজিজা রাজিয়াল্লাহ আনহা আবু তালে বোনাকে প্রোটেক্ট করতেন রক্ষা করতেন অনেক ইয়ে করতেন পাশাপাশি খাদিজা রাজিয়াল্লাহ আনহা তিনি সুহান আল্লাহ তিনি কিভাবে একদম নবুয়তের প্রথম থেকে আল্লাহ রসুলের সাথে থেকে থেকে সাহস যোগাচ্ছিলেন সাথে সাথে দৃঢ়তা এ করতেছিলেন ঘরে আসলে তিনি প্রশান্তি পেতেন ওনাকে মনোবল যোগাইতেন উনি উনিও মারা যান সো আল্লাহ রাসুল অনেক কষ্টের মধ্যে পড়েন অনেক দুঃখ দুশ্চিন্তা মনোবেদনার মধ্যে পড়েন আল্লাহ সুবান তালা থেকে ওনার জন্য টেস্ট আসে খাদিজা রাজালান হা ওনার ব্যাপারে আসছে যে উনি কীরকম মর্যাদাশীল ছিলেন সাই বুখারির থেকে আসছে যে একবার জিব্রাইল আলহিসাল্লাম আল্লাহ রাসুলকে বলতেছেন যে দেখুন খাদিজা আসতেছেন ওনার হাতে একটা খাবারের বর্তন রয়েছে সেই বর্তনে আগুন খাবার অথবা পানীয় রয়েছে তিনি আপনার কাছে এলে আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম জানাবেন রবের পক্ষ থেকে সালাম জিব্রাইল আল্লাহ ইসলাম বলতেছেন এবং জান্নাতে এমন একটা প্রাসাদের সুসংবাদ দেবেন যেই প্রাসাদে কোনো সরগোল থাকবে না এবং ক্লান্তি এবং অবসন্নতা কাউকে গ্রাস করবে না সুভান আল্লাহ তো আল্লাহ রসুল অনেক কঠিন অবস্থার মধ্যে পড়েন তো এই অবস্থায় আল্লাহ সুবাহ তালা ওনাকে পরবর্তীতে মেয়েরাজের মাধ্যমে সম্মানিত করেন মানে ওনার কঠিন দুঃখ দুর্দশার অবস্থায় আল্লাহ সুবাহ তালা ওনাকে মানে এমন সম্মান দান করেন যে সম্মান মানব জাতির ইতিহাসে অথবা সমস্ত মানবদের মধ্যে কেউই পায় নাই এমনকি সম্মানিত ফেরিস্তারাও এই এই মর্যাদায় পৌঁছে নাই ওনাকে উনি সপ্ত আসমান করে সবচেয়ে আল্লাহ নিকটে গিয়েছিলেন আল্লাহ সুহানুতাল্লাহ ওনার সাথে কথা বলেছেন আমাদের জন্য ইম্মাতের জন্য অনেক কিছু দিয়েছেন তিনি যাওয়া আসার পথে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ লাভ করেছেন সো আল্লাহ সুহানুতাল্লাহ ওনাকে সম্মানিত করেন প্রশান্তি দান করেন তো এই ইয়ের পরে এই মিরাজের ঘটনার পরে এই মিরাজের ঘটনার সাথে জড়িত করে আবু বকর রাজিয়ালহুর উপাধি সিদ্দিক আসে এটা আমরা জানি তিনি সর্বপ্রথম কারণ এই কথা প্রচলিত সেন্সে স্বাভাবিক সেন্সে হচ্ছে ওদের কাছে এটা অবিশ্বাস হয়েছিল যে এক রাতের মধ্যে মক্কা থেকে জেরুজা আলেন এখান থেকে আবার সপ্ত আসমান ইয়ে করে আল্লাহ সুবাহতাল্লাদের সাথে সাক্ষাৎ পরে আইসা আবার ফজরের নামাজ এখানে আদায় করা ওদের কাছে এই জিনিসটা মানে অবিশ্বাস্য ইয়ে হয় কিন্তু আউ এক বাক্যে মনে কোনো দ্বিধা ইভেন কি অনেক ইমানদার দুর্বল ইমানদারদের কাছেও জিনিসটা মানে অর্থাৎ হয়তো বিশ্বাস করছে অবশ্যই আল্লাহ রসুল ইয়ে করছে বাট একটা আছে যে মানে আল্লাহ তালা কি বলছেন আখেরাতের ব্যাপারে তারা ইয়াকিন রাখে এক ইয়াকিন কি মানে সুনিশ্চিত বিশ্বাস আরেক ধরনের ইমানদার আছে হ্যাঁ বিশ্বাস করে কিন্তু এখনো ওই পর্যায়ের মতমাইন অবস্থা আসে নাই মানে একদম ইয়াকিন যার কারণে ইয়া সো এরকম কিছু দুর্বল ইয়ারা মানে তাদের উনি এক বাক্যে বিনা বাক্যে এটাকে বিশ্বাস করে নিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন স্রেফ এটাই সত্য এবং সুনিশ্চিতভাবে বিশ্বাস সো ওনাকে উনি সার্টিফাই করেছেন এই জন্য ওনাকে সিদ্দিক বলে উপাধি দেওয়া হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মক্কার বাইরে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য প্রথম থেকে চেষ্টা করতেছিলেন তো যখন মক্কা থেকে তিনি এরকম বিরোধিতার সম্মুখীন হন এরকম বাধার সম্মুখীন হন এক পর্যায়ে তিনি জায়দ বিন হারিস রাজুল্লাহকে নিয়ে সাথে নিয়ে তিনি তাইফের দিকে রওনা দেন সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে প্রায় ষাট মাইল দূরত্বে পায়ে হেঁটে তিনি সেখানে যান আসা যাওয়ার পথে প্রায় একশো বিশ মাইল দূরত্ব তিনি পায়ে হেঁটে অতিক্রম করেন আল্লাহ দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য সুহানুল্লাহ সেখানে তিনি তাইফে পৌঁছার পরে সেখানে যে সাকিব পুত্রের তিনজন সর্দারের কাছে যান কার কাছে যান তিনজন সর্দারের কাছে ফার্স্টে তিনি আওয়ামদের কাছে আম সাধারণের কাছে যান নাই ফার্স্টে লিডারদের কাছে গিয়েছেন তারা ছিল পরস্পর ভাই তাদের নাম ছিল আব্দে আলীল মাসুদ এবং হাবিব তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন তো জবাবে একজন বলে যে কাবার পর্দা সে ফিরে দেখাক যদি আল্লাহ তালা তাকে রাসুল করে থাকেন অন্যজন বলে আল্লাহ তালা কি তোমাকে ছাড়া অন্য কাউকে পেলেন না তৃতীয়জন বলে যে আমি তোমার সাথে কথাই বলতে চাই না কেননা তুমি যদি নবী হয়ে থাকো তোমার কথা রদ করা আমার জন্য বিপজ্জনক আর তুমি যদি আল্লাহর নামে মিথ্যা কথা রঠাও তবে তোমার সাথে তো কথাই বলা উচিত না মানে কেউই তারা গ্রহণ করে না তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন বলেন তোমরা যা করছো করছো মানে এই কথা তোমরা গোপন রেখো মানে বিষয়টা গোপন রেখো তোমরা যে গ্রহণ করে না এটা তোমার বলার কি দরকার তুমি এটা বলো না সুননা থেকে পাইলাম ফার্স্টে তিনি লিডারদের কাছে দাওয়াত পৌঁছান অতপর সেখানে দশ দিনের মতো অবস্থান করেন বিভিন্ন নেতৃস্থানীয় লোক গোত্র সর্দার এদের কাছে যান এবং প্রত্যেকের কাছে দিনের দাওয়াত পেশ করেন কিন্তু সবাই একই কথা বলে কেউ বলে যে আমাদের শহর থেকে বেরিয়ে যাও শুধু এটা বলেই তারা ক্ষান্ত হয় নাই বরং উশৃঙ্খল বালকদেরকে পিছনে লেলিয়ে দিয়েছিল যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম দেখেন কেউই গ্রহণ করে না তিনি ফেরার পথে দুর্বৃত্ত বালকরা পিছু নেয় অনেক বালকরা পিছনে তারা গালাগাল করতেছিল হাততালি দিচ্ছিল হইচই করতেছিল আল্লাহ একবার একটু চিন্তা করে দেখেছেন এই অনেক দূরে মক্কা থেকে কত দূরে এবং অপরিচিত ওইখানে মানে তাও মুশ্রিক কম আপনাকে যদি বলা হয় যে ধরেন সাপোজ আপনি একজন দুজন একজনকে নিয়ে ধরেন বান্দরপানে গভীর পাহাড়ি এলাকা অতিক্রম করে কিছু উপজাতীয়দের কাছে যে ইসলামের দাওয়াত দিয়ে আসেন ইয়ে করেন চিন্তা করে দেখেন সিচুয়েশনটা কীরকম সো আল্লাহর জন্য কি পরিমাণ রিস্ক আল্লাহর জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস কোরবানি তো ওনারা যখন ফিরতেছিলেন কিছুক্ষণের মধ্যে এত বালক এবং দুর্বৃত্ত জড়ো হয় যে পথের দুই ধারে লাইন লেগে যায় তারা গালাগাল দিতে থাকে এবং ঢিল ছুটতে থাকে পাথর নিক্ষেপ করতে থাকে এতে আল্লাহ রসুলের দুই পা রক্তাক্ত হয়ে জুত রক্তই ভরে যায় জায়দ বিন হারেসা রাজিউল্লাহ আনহু উনি ডাল হিসাবে রসুল সাল্লাহ ইসলামকে আগলে রাখতেছিলেন তারপরেও নিক্ষিপ্ত ডাল ওনার গায়েও পড়তেছিল আল্লাহ রসুলের ইয়েতেও পড়তেছিল জায়দ বিন হারেসার মাথায় কয়েক জায়গায় কেটে গিয়েছিল তো এভাবে তিনি তার থেকে বের হয়ে একসময় তিনি এখানে কাছাকাছি মক্কার যে উৎপা সাহেবা এবং রবিয়াদের বাগান ছিল এটার মধ্যে তিনি যে ঢুকে পড়েন আশ্রমে এটা ছিল তায়েফ থেকে তিন মাইল দূরত্বে যখন তিনি এখানে ঢুকে যান তখন তারা ফিরে যায় এইসব দুর্বৃত্তরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আঙ্গুর গাছের ছায়া হেলান দিয়ে বসলেন কিছুটা শান্ত হওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেটা দোয়ায় মুস্তাদ আফির নামে বিখ্যাত রয়েছে ইতিহাস দুর্বলদের দোয়া এই দোয়ার প্রতিটা শব্দ দ্বারা বোঝা যায় যে তায়েববাসীদের এইসব খারাপ ব্যবহার তাদের ইমান গ্রহণ না করার কারণে আল্লাহ রসুল কতটা মনোকষ্ট পেয়েছিলেন তার দুঃখ বেদনা কতটা গভীর ছিল তিনি আল্লাহ সুবাহতালার কাছে বলেন হে আল্লাহ আমি আপনার কাছে আমার দুর্বলতা অসহায়তা এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করছি হে রহমান তুমি দুর্বলদের রব তুমি আমারও রব তুমি আমাকে কার কাছে ন্যস্ত করেছ আমাকে কি এমন অচেনা কারো হাতে ন্যস্ত করেছ যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে নাকি কোনো শত্রুর হাতে ন্যস্ত করেছ যাকে তুমি আমার বিষয়ে মালিক করেছ মালিক করে দিয়েছ যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমার কোনো দুঃখ নাই আফসোসও নাই তোমার ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত করো এবং প্রসারিত করো আমি তোমার শীঘ্রই সেই আলোর আশ্রয় চাই যা তারা অন্ধকার দূর হয়ে আলো চারদিক ভরে যায় দুনিয়া এবং আখেরাতে সকল বিষয় তোমার হাতে ন্যস্ত তুমি আমার উপর অভিশাপ নাজিল করবে বা ধমকাবে এই অবস্থার থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং তোমার সন্তুষ্টি কামনা করি সকল ক্ষমতার মালিক এবং শক্তি শুধু তোমারই তোমার শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই তো আল্লাহ রসুলের এই অবস্থায় যখন তিনি বসেছিলেন রবিয়ার পুত্ররা তখন বাগানের মধ্যে ছিল ওনার এইরকম অবস্থা দেখে তাদের মানে দয়া হয় তার কথা ভেবে তাদের মন নরম হয় তাদের একটা খ্রিস্টান কৃত দাস ছিল আদাস তার হাতে এক থোকা আঙ্গুরের ইয়ে দিয়ে ওনার কাছে পাঠান বলে লোকটাকে দিয়ে এসো কৃতদাস আদাস আঙ্গুরের থোকা রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে দেওয়ার পর তিনি বিসমিল্লা বলে খেতে শুরু করলেন আদাস বলল খাওয়ার সময় এ ধরনের কথা তো এখানকার লোকজনেরা বলে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কোথাকার অধিবাসী তোমার ধর্ম কি সে বলল আমার বাড়ি হচ্ছে নেনুবায় নিনুবা মানে ইরাকের আমার ধর্ম হচ্ছে ইসাই রসুল জি খ্রিস্টান রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি পুণ্যশীল বান্দা ইউসুফের এলাকার অধিবাসী আতাস বলল আপনি ইউসুফকে কি করেছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তিনি ছিলেন আমার ভাই তিনি ছিলেন নবী আমিও নবী এই কথা শুনে আদাস রসুল সাল্লাহ আলাইস্লামের উপর ঝুঁকে পড়ল এবং তার মাথা হাত এবং পায়ে চুম্বন করলো এই অবস্থা দেখে রবিয়ার দুই পুত্র নিজেদেরকে বলা এই লোক দেখে আবার দেশের মাথা বিগড়ে দিয়েছে মনিরদের কাছে ফিরে গেলে তারা আদাসকে বললো কিরে কি ব্যাপার আদাস বলল আমার বিবেচনায় পৃথিবীতে এই লোকের চেয়ে ভালো লোক আর নাই তিনি আমাকে এমন একটি কথা বলেছেন যে কথা নবী ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয় রবিউর পুত্ররা বলল দেখো আদাস এই লোক যেন তোমাকে আবার তোমার ধর্মবিশ্বাস থেকে সরাতে না পারে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কার পথে রওনা দিলেন মানসিকভাবে তিনি ছিলেন বিপর্যস্ত মানাইল নামক জায়গা যখন পৌঁছান তখন জিব্রাইল আলহিসাল্লাম পাহাড়ের দুই ফেরেস্তাকে নিয়ে হাজির হন আল্লাহ রসুলের তারা অনুমতি চাইতে এসেছিলেন যে যদি তিনি বলেন তবে এই দুই অধিবাসীতে মানে তাইফের যে অধিবাসীরা এদেরকে দুইটা পাহাড়ের মধ্যে পিষে দিবেন বুখারি শরীফে রয়েছে তিনি বলেন আশা আল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রাসুলকে একদিন জিজ্ঞাসা করেছিলাম উহুদের দিনের চেয়ে মারাত্মক কোনো দিন আপনার জীবনে এসেছিল কি রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন তোমার কম থেকে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন ছিল তাইফের দিন আমি আব্দে ইয়ালিল ইবনে আব্দে কুলালের সন্তানের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই আমি দুঃখ কষ্ট এবং মানসিক বিপর্যস্ত অবস্থায় কারণ সালেবে পঁচিশ স্বস্তির নিঃশ্বাস ফেললাম সেখানে মাথা তুলে দেখি মাথার উপর এক টুকরো মেঘ ভালোভাবে তাকায় দেখি সেখানে জিব্রাহিল আলহিসাল্লাম তিনি আমাকে বললেন আপনার কম আপনাকে যা যা বলেছে আল্লাহ তালা সবই শুনেছেন আপনার কাছে পাহাড়েদের পাহাড়ের ফেরস্তাদেরকে পাঠানো হয়েছে এরপর পাহাড়ের ফেরস্তার ফেরিস্তারা আমাকে আওয়াজ দিলেন সালাম জানালেন এবং বললেন হে আল্লাহ রসুল হ্যাঁ এ কথাই সত্য আপনি যদি চান তবে আমরা ওদেরকে এই দুই পাহাড়ের মধ্যে পিছিয়ে দেব নবী সাল্লাহ ইসলাম বললেন না আমি আশা করি আল্লাহ তালা ওদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ সৃষ্টি করবেন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 كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجيركم من عذاب أليم যে স্মরণ করো আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কোরআন পাঠ শুনেছিল যখন ওরা তার কাছে উপস্থিত হলো ওরা অপরকে বলতে লাগলো চুপ করে শ্রবণ করো যখন কোরআন পাঠ সমাপ্ত হলো ওরা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল এক একজন সতর্ককারী রূপে এমন এক কিতাবের পাঠ তারা বলতেছিল আর কি এমন এক কিতাবের পাঠ শ্রবণ করেছি আয়াতের মধ্যে আসছে যা অবতীর্ণ হয়েছে মুসা আলাহিসাল্লামের প্রতি এটি পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য সরল পথের দিকে পরিচালিত করে হে আমার সম্প্রদায় আমাদের দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহ তালা তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং মর্মন্তুদ শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবেন সুহান আল্লাহ আল্লাহ রাসুল শুধু মানুষের প্রতি রাসুল না মানে মানুষ এবং জিন জাতির প্রতি তিনি আল্লাহ রাসুল তো এই কথা যখন তারা ইমান এনেছিল তখন তিনি বুঝতে পারে নাই মানে পরবর্তীতে ওনাকে এই সুসংবাদ দেওয়া হয় তো দেখেন আল্লাহ সুবাহন তাল্লাহ তায়েফের কঠিন অবস্থার পরে আল্লাহ সুবাহন তাল্লাহ আবার ওনাকে সম্মানিত করেন অন্তরকে প্রশান্তি দান করেন আল্লাহর তরফ থেকে সাহায্য আসে যে ফেরিস্তাদেরকে তিনি পাঠায় দেন আল্লাহ রসুলের মন শান্ত হয় জিনদের মধ্য থেকে দিনের দাওয়াত কবুল করে কিছু সুসংবাদ দেওয়া হয় তিনি প্রশান্ত হন এবং এই জিনদের পরবর্তীতে পাওয়া যায় যে এই জিনেরা অনেকবার পরে আল্লাহ রাসুলের সাথে সাক্ষাৎ করেছিলেন তারা বিভিন্নভাবে হৃদায়ত নিয়েছেন এবং তারা তাদের কমের কাছে অতর্ক করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখন মক্কায় পৌঁছান মক্কার কাছাকাছি পৌঁছান যেহেতু তিনি মক্কা থেকে বের হয়ে গিয়েছিলেন এবং মক্কায় আবু তালেবু ছিল না যে প্রোটেকশন দিবে খাজান রাজান হাও মারা গিয়েছেন তারপরে এখন মানে কিভাবে তিনি মক্কায় প্রবেশ করবেন তো জায়দ বিন হারিসা ওনাকে তিনি পাঠান মক্কা একে একে অনেকের কাছে তো তিনি সেখানে প্রথমত পাঠান হচ্ছে খাজা গোত্রের আকনাস ইবনি সুরাইকে যে আকনাস যেন ওনাকে আশ্রয় দেন তো আকনাস কথা বলে অক্ষমতা প্রকাশ করলো যে আমি তো মিত্রপক্ষ মিত্রপক্ষ তো কাউকে আশ্রয় দেওয়ার মতো দায়িত্ব নিতে পারে না মানে কি এটা আরবের ট্র্যাডিশন ছিল এটা পরে ইসলামেও এই ট্র্যাডিশন রয়েছে মানে এই এটা বিধান হিসাবে আসছে যে যদি ধরেন আমাদের মুসলমানদের পক্ষ থেকে ধরেন দুইটা গ্রুপের মধ্যে ফাইট হচ্ছে এই অবস্থা যদি ধরেন জয় পরাজয় এরকম একটা অবস্থা যদি কাউকে প্রোটেকশন দেয় মুসলিকদের মধ্য থেকে কাউকে তাহলে এই একজনের দেওয়া প্রোটেকশন এটা ইয়ে হিসাবে গণ্য হবে তাকে ভায়োলেট করা হবে না মানে তাকে হত্যা করা হবে না বাইয়া করা হবে না যদি না তার ব্যাপারে অন্য কোনো ইয়া থাকে তো খাজায়া গোত্রের সাথে যেহেতু বনু হাসিম এবং বনু মুতালিবের ইয়ে ছিল চুক্তি ছিল সো মিত্র গোত্র ছিল সো বন্ধু গোত্র কাউরে প্রোটেকশন দিতে পারে না তিনি এটা ইয়ে করলেন যে আমি তো মিত্র গোত্র রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরপর সোহাইল ইবনে আমারের কাছে এই একই পয়গাম পাঠালেন কিন্তু সেই লোক এই কথা বলে অক্ষমতা প্রকাশ করলো যে বনু আমেরের দেয়া আশ্রয় বনু কাবের উপর প্রযোজ্য নয় মানে এটা তারা অ্যাকসেপ্ট করবে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম মোতায়াম ইবনে আদির কাছে পয়গাম পাঠালেন মোতায়াম বললেন হ্যাঁ আমি রাজি আছি এরপর তিনি অস্ত্র সজ্জিত হয়ে নিজের সন্তান এবং গোত্রের লোকদের ডেকে একত্রিত করলেন সবাই একত্রিত হওয়ার পর বললেন তোমরা অস্ত্র সজ্জিত হয়ে কাবা ঘরের সামনে যাও কারণ আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আশ্রয় দিয়েছি তারপর মোতায়েম রসুল সাল্লাহ আলাইসাল্লামকে খবর পাঠালেন যে আপনি মক্কার ভিতরে আসুন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম খবর পাওয়ার পর জায়দকে সঙ্গে নিয়ে মক্কায় প্রবেশ করলেন মুতাইম ইবনে আদি তার সওয়ারের উপর দাঁড়িয়ে ঘোষণা করলেন যে কুরাইশের লোকেরা শোনো আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আশ্রয় দিয়েছি কেউ যেন এরপর তাকে বিরক্ত না করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাজরে আসর চুম্বন এবং দুরাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পর তিনি নিজের ঘরে ফিরে গেলেন এ সময় মোতাইম ইবনে আদি এবং তার সন্তানরা অস্ত্র সজ্জিত হয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ঘিরে রাখলেন আল্লাহ রসুল ঘরে ফিরে যাওয়া পর্যন্ত তারা সঙ্গে ছিলেন বলা হয় থাকে যে এ সময় আবু জাহেল মোতেমকে জিজ্ঞেস করলো তুমি কি শুধু তাকে আশ্রয় দিয়েছো না তার অনুসারী হয়েছ অর্থাৎ মুসলমান হয়ে গেছ মোতেম বলেন আমি শুধু আশ্রয় দিয়েছি এতে আবু জাহেল বললো তুমি যাকে আশ্রয় দিয়েছো আমরা তাকে দিলাম মানে ইসলাম গ্রহণ করলে সব করতেছি না এরকম আর কি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ওনার যে এই উপকার উনি মুশরিক ছিলেন কিন্তু এই যে উপকার এটা কখনো তিনি ভুলেন নাই এটা প্রতিদান তিনি দিয়েছিলেন বতরের যুদ্ধের পর মক্কার কাফেররা বহু সংখ্যক বন্দী হয়ে আসার পর কয়েকজন বন্দির ব্যাপারে মুক্তির ব্যাপারে মোতায়মের পুত্র হুবায়ের রাজি আল্লাহ তিনি তখন ইসলাম গ্রহণ করছিলেন উনি আল্লাহ রাসুলকে অনুরোধ করেছিলেন বলেছিলেন মানে তাদেরকে মুক্তির ব্যাপারে আল্লাহ রাসুল বলছেন যে মোতেম ইবনে আদি যদি আজকে জীবিত থাকতো এবং আমার কাছে এইসব দুর্গন্ধময় লোকের ব্যাপারে সুপারিশ করত তবে তার খাতিরে আমি তাদের সবাইকে মুক্ত করে দিতাম সুহান আল্লাহ মধ্যবর্তীতা ইসলামে রয়েছে এমন না যে শুধুমাত্র ঘৃণা এবং বিদ্বেষ যারা হচ্ছে দিনের ব্যাপারে বিরোধিতা করবে না এবং দেশ থেকে বের করে দিবে না তাদের সাথে আল্লাহ আয়াতের মধ্যে বসেন তাদেরকে তাদের সাথে ন্যায় পরিণত করতে আল্লাহ আমাদেরকে মানা করেন না তো এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় দেখেন আল্লাহ রসুল কিভাবে বলেছেন যে যদি সবাই ব্যাপার সুপারিশ করতো আমি তার সম্মান সবাইকে মুক্ত করে দিতাম